তাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয়ে মরিবা আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয়ে মরিবা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয়ে মরিবা লালে লাল হয়ে মরিবা হকের পথে লড়ে আমরা আমরা বিজয় চিনিয়ে আনবো সত্যের হাতে চানি দিয়ে দিয়ে সকল মানুষের ডাকবো হকের পথে লড়ে আমরা আমরা বিজয় চিনিয়ে আনবো সত্যের হাতে জানি দিয়ে দিয়ে সকল মানুষের ডাকবো হকের পথে লড়ে আমরা আমরা বিজয় চিনিয়ে আনবো সত্যের হাত জানি দিয়ে দিয়ে সকল মানুষের রাখবো যায় যদি যান নাহি দেব মান যায় যদি যান নাহি দেব মান মোদের প্রগতি দুর্বার মোদের প্রগতি দুর্বার মোদের প্রগতি দুর্বার মোদের প্রগতি দুর্বার আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তি জিহাদে লালে লাল হয়ে মরিবা আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা মজলুম মানুষের মুক্তি জিহাদে লালে লাল হয়ে মরিবা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয়ে মরিবা জীবন বিলাতে রাজি আমরা আমরা ইসলামেরই জন্য শাহাদাতের সুদা পিয়ে পিয়ে জীবনটা হয় যেন ধন্য জীবন বিলাতে রাজি আমরা আমরা ইসলামের জন্য শাহাদাতের সুদা পিয়ে পিয়ে জীবনটা হয় যেন ধন্য জীবন বিলাতে রাজি আমরা আমরা ইসলামের জন্য শাহাদাতের সুধা পিয়ে পিয়ে জীবনটা হয় যেন ধন্য এই মুনাজাত পরিবার বা এই মুনাজাত পরিবার বা কবুল কর পরোয়ার কবুল কর পরোয়ার কবুল কর পরোয়ার কবুল কর পরোয়ার আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা বজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয় মরিবা আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা বজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয় মরিবা মজলুম মানুষের মুক্তির জিহাদে লালে লাল হয় মরিবা মরছে মানুষ লাখো লাখো লাখো জালি মেরে নির্যাতনে ভবন হারায় মান সম্মান সম্মান মাঠে পথে প্রান্তরে মরছে মানুষ লাখো লাখো লাখো জালি মেরে নির্যাতনে ভবন হারায় মান সম্মান সম্মান মাঠে পথে প্রান্ত যে মানুষ না করাতো রাতো জালিমের নির্যাতনে মগন হারায় মান সম্মান সম্মান মাঠে পথে প্রান্তরে বাঁচাতে ওদের মান সম্মান বাঁচাতে ওদের মান সম্মান শপথ নিলাম লড়িবার শপথ নিলাম লড়িবার শপথ নিলাম লড়িবার শপথ নিলাম লড়িবার আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা বজলুম মানুষের মুক্তির জিহাদে লাল লাল হয়ে মরিবা আমাদের একটা অঙ্গীকার শান্তি শৃঙ্খলা মানবতা বজলুম মানুষের মুক্তির জিহাদে লাল লাল হয়ে মরিবা বজলুম মানুষের মুক্তির জিহাদে লাল লাল হয়ে মরিবা লালে লাল হয়ে গরিবা সম্মানিত শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর তরুণ শিল্পীদের কণ্ঠে গাওয়া একটি বিপ্লবী সঙ্গীতের অ্যালবাম নির্ভীক কাফেলা ক্যাসেটটির প্রয়োজনায় ছিলেন আত্মামিরাত উদ্দিন বাংলাদেশ এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন নাসির ইকবাল মিজান জাভেদ ও ইলিয়াস প্রিয় শ্রোতা আপনাদেরকে আমাদের আগামী ক্যাসেট শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ